إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد হিফজুল লিসান লিসানকে হেফাজত করা জিব্বাকে হেফাজত করা কথা বললে ভালো কথা বলা এবং কোনো মন্দ কথা উচ্চারণ না করা এ বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব মহান আল্লাহ তালা কোরআনী বলেছেন যে কদ আফলাহাল মুকমিনুন নিশ্চয় মুকমিনগণ সফল কাম হয়ে গেছে আল্লাদিন আহম ফি সলাতিহিম খশন যারা তাদের নামাজে বিনয় নম্র আল্লাদিন আহম আনিল্লাকবে মরেদন এবং যারা অসার ক্রিয়াকলাপ অথবা কথা থেকে বিরত থাকে লাগোয়া থেকে দূরে থাকে সুরামিনুন এবং আল্লাহ তালা কোরআনে আরো বলেছেন পল্লাদিন আল্লাহ না জোরা وإذا مروا باللغو مروا كراما যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপ অথবা লাগোয়ার সম্মুখীন হলে ভদ্রতার সাথে তা পরিহার করে অতিক্রম করে অর্থাৎ সেখান থেকে সে চলে যায় আল্লাহ তালা আরো বলেছেন মা ইয়ালফিজুমিন কলিন ইল্লা লাদাইহি রকিবন আতিদ বান্দা কোনো কথাই উচ্চারণ করে না যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তাদের নিকটে রয়েছে অর্থাৎ তাদের নিকট যে নিযুক্ত ফেরেস্তারা রয়েছে তারা যে কথাই সে উচ্চারণ করে এটা লিপিবদ্ধ করে ফেলে তাহলে প্রত্যেকেরই ভেবে দেখা উচিত কোনো কথা উচ্চারণ করার পূর্বে আল্লাহ তালা আরো বলেছেন ওলা তাকফু মা লাইসা বিহি ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হবে না কান চক্ষু এবং হৃদয় এদের প্রত্যেকের বিষয়ে কৈফিয়ত তলব করা হবে এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে আলাইহিম আইদিহিম বিমা কানু সেই দিন তাদের জিব্বা হাত এবং পা তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতে ইমান রাখে সে যাতে ভালো কথা বলে অথবা চুপ থাকে আবু মুসা রাজিয়ালু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ কোন ব্যক্তি তিনি বললেন যে ব্যক্তি জিদ যে ব্যক্তির জিব্বা এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে সুফিয়ান বিন আবদুল্লাহ বলেন হে আল্লাহ রসোল আমাকে এমন এক কাজ বলে দিন যাতে আমি দৃঢ় স্থির থাকবো ইস্তেকামাত থাকবো তিনি বলেন বলো আমার রব আল্লাহ অতপর এটাতে ইস্তেকামাত থাকো আমি বললাম হে আল্লাহ রসুল সবচেয়ে অধিক কোন জিনিসকে আমার উপর আশঙ্কা করেন তিনি শিও জিব্বা ধরে বললেন এইটাকে জিব্বাকে ধরে বললেন যে এইটাকে তোমার জন্য আমি সবচেয়ে বেশি আশঙ্কা করি রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আমার জন্য তার জিব্বা এবং গুপ্তাঙ্গের লজ্জাস্থানের জামিন হবে আমি তার জন্য বেহেস্তের জান্নাতের জামিন হব বুখারি এবং মুসলিমে রয়েছে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন বান্দা নির্বিচারে এমন কথা বলে যার দরুন সে পূর্ব এবং পশ্চিম বরাবর স্থান দুজকে পিছলে পিছলে যায় অন্য হাদিসে রয়েছে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টির এমন কথা বলে যার মঙ্গলের কথা সে ধারণাই করতে পারে না অথচ আল্লাহ তার দরুন কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতি সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন আবার মানুষ আল্লাহর অসন্তুষ্টির এমনও কথা বলে যার অমঙ্গলের কথা সে ধারণাই করতে পারে না অথচ আল্লাহ তার দরুন কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতি অসন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন রসুল সাল্লাহ আলহি আরও বলেছেন যে মানুষ এমন কথা বলে যাতে কোনো ক্ষতি আছে বলে সে মনে করে না অথচ তার দরুন সে সত্তর বছরের পর জাহান নামে অধপতিত হয় অন্য হাদিসে বলেছেন তুমি তোমার জিব্বাকে সংযত করো তোমার গৃহ যেন তোমার জন্য প্রশস্ত হয় এবং তুমি তোমার পাপের উপর কান্না করো এক হাদিসে রসুল সাল্লাম আলাইসাল্লাম বলেছেন যে প্রত্যেক সকালে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে বিনয়ের সাথে বলে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো যেহেতু আমরাই আমরা তোমারই অনুবর্তী সুতরাং তুমি সোজা হলে আমরা সোজা হই নচেত তুমি টেরা হলে আমরাও টেরা হয়ে যাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেছেন যে তোমার জিব্বা তারা ভালো কথা ছাড়া অন্য কিছু বলো না এবং ভালো ছাড়া অন্য কিছুর প্রতি তোমার হাত বাড়েও না একবার আবদুল্লাবনি মাসউদ রাজিয়াল্লাহ সাফার সাফা পাহাড়ের উপর চড়ে বললেন হে জি ভালো কথা বলো সফলতা পাবি চুপ থাকো লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবি লোকেরা বলল হে আবু আব্দুর রহমান একথা আপনি নিজে বলছেন নাকি কারো নিকট থেকে শুনেছেন তিনি বললেন না বরং আমি রসুল সাল্লাহ আলহিমকে বলতে শুনেছি তিনি বলেছেন আদম সন্তানের অধিক পাপ তার জিব্বা থেকে সংগঠিত হয় সুতরাং কথা সাবধানে বলা এবং অল্প কথা বলা মুকমিনের একটা অমূল্য জরুরি গুণ জিব্বার নিয়ন্ত্রণের ফলে তার চরিত্র সুন্দর হয় তার পাপের সংখ্যা কমে যায় মানুষের সাথে তার ব্যবহার থাকে সুন্দর সুদৃঢ় ঝামেলা জঞ্জার তিরস্কার অশান্তি থেকে তার হৃদয় হৃদয় মন নিরাপদে শান্তি লাভ করে থাকে কিন্তু এটাও জেনে রাখা প্রয়োজন যে বাক সংযম জিব্বাকে সংযত রাখা খুব সহজ নয় কারণ জিব্বা এমন এক মন্দপ্রবণ ইন্দ্রিয় যাকে দমন করা এক প্রকার কঠিন চেষ্টার প্রয়োজন এজন্যই সর্বশ্রেষ্ঠ সেই মুসলমান যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকে কুপ্রবৃত্তির সাথে জিব্বার সম্পর্ক বড় ঘনিষ্ঠ লৌহ তরবারির আঘাত এবং তীর বিদলে জখমের উপশম আছে কিন্তু বাঘ তরবারি অর্থাৎ কথার তীরের আঘাতের কোনো উপশম নেই যেহেতু এই আঘাত করে বাহ্যিক অঙ্গে তরবারি আঘাত করে বাহ্যিক অঙ্গে কিন্তু জিব্বার আঘাত হচ্ছে অন্তরে মর্মমূলে রাসুল সাল্লাহ বলেছেন যে ইসলামের দিক থেকে শ্রেষ্ঠ মুকমিন সেই ব্যক্তি যার জিব্বা এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে ইমানের দিক থেকে শ্রেষ্ঠ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সবার চেয়ে সুন্দর শ্রেষ্ঠ মহাজির সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ বস্তুকে ত্যাগ করে আর শ্রেষ্ঠ জিহাদ সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টিতে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে প্রয়োজন অনুপাতে অথবা যথা পরিমাণ কথা বলতে উপকার ব্যতীত প্রয়োজনের বিষয়ে উপকার না থাকলে এটা এ বিষয়ে মুখ না খুলতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে তার জিব্বাকে বশীভূত রাখে তার স্বগৃহে অবস্থান করে এবং স্বকৃত পাপের উপরে কান্না করে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন যে কোনো বান্দার ইমান সঠিক হয় না দুরস্ত হয় না যতক্ষণ পর্যন্ত না তার হৃদয় দুরস্ত হয় সঠিক হয় এবং তার হৃদয় দুরস্ত হয় না যতক্ষণ পর্যন্ত না তার জিব্বা সঠিক হয় আর সে জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপত্তা না পায় মান সামাতা ফাকাদ নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপত্তা পায় ইবনি মাসুদ রাজিউল বলেন তার কসম যিনি ব্যতীত কোনো ইলাহ নাই জিব্বা ছাড়া ভূপৃষ্ঠে আর এমন কোনো বস্তু নয় যাকে দীর্ঘ কারাবদ্ধ বা সংযত রাখার প্রয়োজন রয়েছে যারা জিব্বাকে লাগাম দেয় না বাক সংযম অবলম্বন করে না তারা কেয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে অনেক দূরে থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে আমার নিকট অধিক প্রিয়তম এবং কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী অবস্থানকারী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সৎ আচরণের সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে আমার নিকট অধিক ঘৃণ্যতম এবং কেয়ামতের দিন আমার চেয়ে সবচেয়ে দূরবর্তী অবস্থানকারী তারা যারা অতিভাষী বেশি কথা বলে এবং যারা অত্যুক্তি দ্বারা অপরকে খোঁচা মেরে থাকে এবং যারা অহংকারের সাথে মুখ ভর্তি লম্বা লম্বা কথা বলে থাকে আল্লাহর কাছে আমরা এ থেকে আশ্রয় চাই ইমাম শাহি রহমতুল্লাহ বলেছেন যে হেরবি একজনকে উদ্দেশ্য করে তিনি বলেন হেরবি অনর্থক কথা বলো না যেহেতু তোমার বলে ফেলা কথা তোমাকে বসীভূত করে ফেলে আর তুমি তাকে নিয়ন্ত্রিত করতে পারো না অর্থাৎ মুখ থেকে একবার বের হয়ে গেলে আর এটাকে ফিরিয়ে আনিয়া সম্ভব নয় ইমাম নব্বি রহমতুল্লাহ আলাই আজকারের মধ্যে বলেছেন যে তোমার জিব্বাকে সংযত রাখো হে মানুষ তা যেন তোমাকে ধ্বংস না করে ফেলে কারণ জিব্বা এক প্রকার অজগর কবরস্থানে কত জিব্বা কত মানুষ পরে রয়েছে দেখো যাদেরকে শক্তিমান পুরুষরা দেখে ভয় করত অর্থাৎ তারা কবরস্থানে আজকে পড়ে আছে সুতরাং জিব্বাকে সংযত করো বলা হয়ে থাকে মুকমিনের কথা কম কাজ বেশি আর মুনাফিকের কথা বেশি কাজ কম অন্য বর্ণায় আছে যে ঢিল সুরে তা ফিরিয়ে আনা সম্ভব নয় কথা বলে তা ফিরিয়ে দেওয়াও ফিরিয়ে নেওয়া সহজ নয় আরো বলা হয় যে জ্ঞানের জিব্বা থাকে তার হৃদয়ের পশ্চাতে তাই যখন সে কিছু বলার ইচ্ছা করে তখন সে হৃদয়ের নিকট পরামর্শ গ্রহণ করে যদি তা বলা উপকারী হয় তাহলে বলে নচেত বলে না অপরদিকে মূর্খের হৃদয় থাকে তার জিব্বাগ্রে সে বলার পূর্বে হৃদয়ে ভাবে না ফলে মুখে যা আসে তাই বলে ফেলে থেকে কোনোদিন হয়নি লাঞ্ছিত কিন্তু কথা বলে বহুবার লাঞ্ছিত হয়েছি পা পিছলার কারণে মানুষ মারা যায় না কিন্তু জীব পিছলার কারণে অনেকে মারা যায় নীরবতা বিনা কষ্টের এক ইবাদত বিনা অলঙ্কারের সৌন্দর্য বিনা প্রতাপের প্রতিপত্তি এই নীরবতা অবলম্বনের ফলে তুমি ওজোর পেশ করার অমুখাপেক্ষী হবে এবং তোমার সকল ত্রুটি গোপন করতে সক্ষম হবে কোনো এক দাওয়াতের মধ্যে কিছু ব্যক্তি একত্রিত হয়ে এক ব্যক্তির নিন্দা করতে শুরু করলে একজন জ্ঞানী ব্যক্তি তাদেরকে বললেন যে আমাদের পূর্বপুরুষরা দাওয়াতে এসে গোস্তের পূর্বে রুটি খেতেন কিন্তু আপনারা দেখি রুটির পূর্বে গোস্ত খেতে শুরু করেছেন অর্থাৎ গুইবত করা হচ্ছে মরা ভাইয়ের গুস্ত খাওয়ার মতো মৃত ভাইয়ের তো তিনি এটাই বলেছেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন যে আশ্চর্যের বিষয় যে মানুষের পক্ষে হারাম খাদ্য থেকে দূরে থাকা অত্যাচার চুরি মদ পান খারাপ কিছু দেখা থেকে সংযত রাখা সহজ কিন্তু তার পক্ষে জিব্বার স্পন্দনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয় এমনকি তুমি এরূপ লক্ষ্যে দেখবে যে দিনদার পার্থিব অনাসক্তি এবং ইবাদতে তার পরহেজগারিতে সে প্রসিদ্ধ কিন্তু সে আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে যার প্রতি সে কোনো খেয়ালই করে না অথচ তার কারণে মাত্র একটি কথার ফলে সে পূর্ব থেকে পশ্চিম বরাবর তার পদস্থলন ঘটে যায় আল জওয়াবুল কাহিতে তিনি বলেছেন আল্লাহ তালা তোমার জন্য একটিমাত্র জিব্বা এবং দুটি কর্ণ সৃষ্টি করেছেন একটি জিব্বা দুইটা কান সৃষ্টি করেছেন সুতরাং তোমার কথা অপেক্ষা শ্রবণের মাত্রা অধিক হওয়া উচিত রসুল সাল্লাহ আলহিহাস্লাম এক্ষেত্রে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে গিয়েছেন হাদিসে এসেছে তিনি ছিলেন দীর্ঘ নীরব এবং স্বল্প হাসি খুব কম হাসতেন এবং দীর্ঘ নীরব থাকতেন সুতরাং অধিক হাস্য রসিকতা অথবা বক বক করা এগুলা মুকমিনের গুণ হওয়া উচিত নয় আনাসা জালানহু তিনি বলেন যে আমি দশ বছর রসুল সাল্লাহ আলাইস্লামের খেদমত করেছি কিন্তু কখনো তিনি আমার উপর উহ বলেননি যা আমি স্বেচ্ছায় করেছি তার উপর তিনি আমাকে তিনি বলেননি যে তা কেন করলে আর যা করেনি তার জন্য কখনো বলেননি যে কেন করলে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালা নিকট দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার নিকট চোখ কান কল এবং আমার লজ্জাস্থানের যে অনিষ্ট এটা থেকে আশ্রয় চাচ্ছি মুয়াজ রাজিয়ালহু বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে এক সফরে ছিলাম তখন আমাদের চলাকালীন সময়ে সকালবেলায় তার নিকট এসে বললাম হেলার রসুল আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে তিনি উত্তরে বললেন তুমি তো বিরাট এক বিষয়ে প্রশ্ন করেছ তবে আল্লাহ তালা যার জন্য সহজ করে দেন তা তার জন্য সহজ তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না নামাজ কায়ম করবে জাকাত আদায় করবে রমজানের রোজা রাখবে এবং হজ করবে অতঃপর তিনি বললেন তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা কি বলে দেব না রোজা হলো ঢাল স্বরূপ সাদাকা হলো পাপ মোচন করে যেমন পানি আগুন নিভিয়ে দেয় এবং মধ্যরাত্রে মানুষের নামাজ অতঃপর তিনি সুরা সাজদার ষোলো নং আয়াত তেলাওয়াত করলেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা সহকারে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তারপর বললেন রসুল সাল্লাম বললেন তোমাকে সকল বিষয়ের চূড়া স্তম্ভ শীর্ষের কথা বলে দেব না মোয়াজ রাজু বলেন নিশ্চয়ই হে আল্লাহ রসুল তিনি বলেন সকল বিষয়ের চূড়া হলো ইসলাম সকল বিষয়ের মাথা হলো ইসলাম আর স্তম্ভ হলো নামাজ এবং শীর্ষ হলো জিহাদ সকল বিষয়ের শীর্ষ হলো জিহাদ তারপর তিনি বলেন আমি কি তোমাকে এসব কিছুর মূল সম্পর্কে বলবো না রাজি আল্লাহ বলেন নিশ্চয়ই হে আল্লাহ রসুল তখন তিনি জিব্বাকে ধরে বললেন এটাকে সংযত রাখো মোয়াজ বললেন হে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল আমরা যে কথা বলি তাতে কি আমাদের হিসাব ধরা হবে তিনি বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মোয়াজ মানুষকে তাদের নিজের নিজের জীবের পাপ ছাড়া অন্য কিছু কি তাকে মুখ এবং নাক শেষে দুজকে নিক্ষেপ করবে অর্থাৎ এই জীবের পাপের ফলেই জাহান নামে মুখের উপর এবং নাকের উপর শেষে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই